অক্ষত রাখবেন যদিও মানুষ এই কোরআনের শিক্ষা থেকে নিজেদেরকে দূরে সরে গিয়ে গুমরাহির মধ্যে নিজেদের জীবনকে অতিবাহিত করে জাহান নামের অধিবাসী হতে পারে তথাপিও কোরআনের মূল সে আয়াত সমূহ আল্লাহ যেইভাবে নাজিল করেছিলেন সেইভাবেই থাকবে এর কোন রদবদল কেউ করতে পারবে না কিন্তু কোরআনের মূল শিক্ষা থেকে মানুষ যদি সরে যায় তাহলে সে মূলত গুমরাহির মধ্যেই সে নিমজ্জিত হবে কোরআনের পথটাই হল হেদায়াতের পথ কোরআন প্রদর্শিত পথই হল হেদায়াতের পথ আর কোরআন বিবর্জিত যত মত পথ আছে সবগুলো হল গুমরাহি বাতিল পদ্রষ্টতা আর কোরআনের মাধ্যমে আল্লাহ সুবাহ এই হক এবং বাতিলের মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য সৃষ্টি করেছেন এই কোরআনের মাধ্যমেই মানুষ জানতে পারে কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ইসলাম কোনটা কুফুর কোন পথটা জান্নাতের আর কোনটা জাহান্নামের কোরআনের মাধ্যমেই মানুষ এটা জানতে পারে আল্লাহ সুবহান কোরআন মজিদে এই ধরনেরই বিধি নিষেধ সহকারে দিক নির্দেশনা সহকারে আয়াত সমূহ নাজিল করেছেন আমি এখন তেলাওত করেছি সুরাতুল মুমতাহিনার চার নাম্বার আয়াত যেখানে আল্লাহ সুবাহ ঘোষণা করছেন অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম আলহি সালাম এবং তার সঙ্গী যারা হয়েছিলেন তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যখন তারা বলেছিলেন তাদের জাতির লোকদেরকে আমরা তোমাদের থেকে সম্পূর্ণ দায় মুক্ত এবং তোমরা যাদের এবাদতি করো তাদের থেকেও আমরা তোমাদেরকে অমান্য করলাম এবং স্থায়ীভাবে তোমাদের এবং আমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের ঘোষণা দিলাম যতক্ষণ না তোমরা এক আল্লাহর দিকে ফিরে না আসো এক আল্লাহর প্রতি তোমরা ইমান না আনো তবে ইব্রাহিম আলাইসালাম তার পিতার জন্য যে কথা বলেছিলেন যে আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আর এছাড়া আল্লাহর কাছে তোমার জন্য আমার করণীয় কিছু নেই হে আমাদের রব তোমার প্রতি আমরা ভরসা করলাম আর তোমার দিকে আমরা প্রত্যাবর্তিত হব আমাদের সকল বিষয়গুলো তোমার কাছে সুপুর্দ করলাম আল্লাহ সুবাহ এই আয়াতের মাধ্যমে এমন একটা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ইব্রাহিম আলাইসালাম এবং তার অনুসারী যারা হয়েছিলেন তাদের জন্য তোমাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যে ইব্রাহিম আলাই ইসলাম এবং তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ আছে কার জন্য তোমাদের জন্য তোমাদের জন্য কোন বিষয়ে উত্তম আদর্শ রয়েছে সেই বিষয়টি হল যখন তারা তাদের জাতির লোকদেরকে বলেছিলেন আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম প্রথম ঘোষণাটা হল আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম দ্বিতীয় হল আল্লাহ ছাড়া তোমরা যাদের এবাদতি করো তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করলাম এরপর বলছেন কাফার না বিকুম আমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম সম্পূর্ণভাবে অমান্য করলাম আর এই ঘোষণাও দিলেন ওয়াবাদা বাইনানা ওয়াবাইনাকুমুল আদাওয়াতু তোমাদের সাথে আমাদের শত্রুতার শুরু হলো এই ঘোষণা দিলাম শত্রুতা এবং বিদ্বেষের ঘোষণা দিলাম তোমাদের সাথে আমাদের এটা শুরু হয়ে গেল কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা এক আল্লাহর প্রতি ইমান না আনা পর্যন্ত তোমাদের সাথে আমরা শত্রুতা ও বিদ্বেষের ঘোষণা দিলাম এটা এখন থেকে শুরু হয়ে গেল ইব্রাহিম আলাহ ইসলাম এবং তার সঙ্গী সাথীগণ যে স্পষ্ট করে কথাটা বলেছিলেন এটা আল্লাহ সুবাহ পক্ষ থেকে একটা চূড়ান্ত একটা ফায়সালা মুমিন এবং কাফির কোনদিন এক কাতারে থাকতে পারে না একে দলভুক্ত থাকতে পারে না আল্লাহর বাম্বা এবং আল্লাহর দুশ্মনের মধ্যে কোনদিন বন্ধুত্ব হতে পারে না তাদের সহ অবস্থান হতে পারে না তাদের পারস্পরিক কোনো ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না তাদের পরস্পরের মধ্যে আত্মীয়তার কোনো বন্ধন থাকতে পারে না যা ইতিমধ্যে পূর্বের তিনটি আয়াতে এক থেকে তিন নম্বর আয়াতে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করে এসেছি আর এখানে আল্লাহ সুবাহ এই কথাটাই দৃষ্টান্ত সহকারে পেশ করছেন যে ইব্রাহিম আলাহ ইসলাম এবং তার সঙ্গী যারা হয়েছিলেন তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সে উত্তম আদর্শ তা কি এরপরে বর্ণনা করা হচ্ছে আদর্শ তখনই বলা হয় যে আদর্শটা মানুষ মেনে চলে একটা মডেল সামনে দাঁড় করানো হয় কেন এটা অনুসরণ করার জন্য এই একটা মডেল সেই মডেলটাকে অনুসরণ করার জন্যই দাঁড় করানো হয় ইব্রাহিম আলাইসালাম এবং তার সঙ্গীগণ হলেন পরবর্তী যুগের সকল মানুষের জন্য সকল মুমিনের জন্য আদর্শ মডেল ওই বিষয়গুলোতে যে বিষয়গুলো পরে আলোচনা করছে এই বিষয়গুলোতে তারা হলেন তোমাদের জন্য আদর্শ তারা যে বিষয়টি স্পষ্ট করেছিলেন ইসলাম এবং কুফুরের মধ্যে তারা সহ অবস্থান করেননি সে যত নিজের নিকটবর্তী লোক হোক না কেন আপন জন হোক না কেন আত্মীয় স্বজনী হোক পিতা হোক মাতা হোক সন্তান হোক স্ত্রী হোক ভাই হোক বোন হোক যে কেউ হোক তাদেরকে প্রথম যেই ঘোষণাটা তারা দিয়েছিলেন সেটা হলো তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করলাম কারণটা হলো একটা কতদিন পর্যন্ত সেটা হলো যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনছ সকল প্রকারের মত পথ ছেড়ে দিয়ে আল্লাহ সুবাহ প্রতি পরিপূর্ণভাবে এককভাবে ইমান আনার পরিবর্তে তোমরা আর যত ইলাহ এবং রবের প্রতি ইমান এনেছ এই সবগুলোর সাথে সম্পর্ক ছিন্ন না করছো ততদিন পর্যন্ত আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম যতক্ষণ তোমরা ওই বাতিল আকিদার মধ্যে আছো বাতিল পথের উপর আছো ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই প্রথম সম্পর্ক ছিন্ন করা এটা হলো ইমানদারের ইমানের বাস্তব প্রতিফলন একজন মুমিন একটা পরিবারে বাস করে আর সেই পরিবারের মধ্যেই শির্ক আছে বেদাত আছে কুফুরি আছে বাতিল মত পথের অনুসারী লোক আছে একই পরিবারভুক্ত হয়ে সকলে সমানভাবে বসবাস করছে ওই ব্যক্তি মুমিন দাবি করার কোন অধিকার নাই সে ওই বাতিল মত পথ আকিদার লোক থেকে সে তার সন্তান হোক পিতা হোক তার স্ত্রী হোক মাতা হোক যে কেউ হোক তার ইমান যদি থাকে সে যদি মুমিন হয় প্রথম তার থেকে সে আলাদা হয়ে যাবে পৃথক হয়ে যাবে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এটা হলো ইমানের প্রথম দাবি আল্লাহ সুবাহ এই কথাটাই বলেছেন ইব্রাহিম আলাইসালাম এবং তার অনুসারীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তারা বলেছিলেন তাদের জাতির লোকদেরকে আমরা তোমাদের সাথে সম্পর্ক চিহ্ন করলাম আমরা তোমাদের থেকে পৃথক তোমরা এক দল আমরা আরেক দল তোমাদের সাথে আমাদের একীভূত হয়ে চলার আর সুযোগ নাই আমরা পৃথক হয়ে গেলাম বুড়া ও মিঙ্কুম তোমাদের থেকে আমরা সম্পূর্ণ আলাদা সে আলাদা মুখ দ্বারা ডিক্লারেশন করছেন ইজ কালু তারা জাতির লোকদেরকে বলেছিলেন ঘোষণা দিয়েছিলেন এই পৃথক হওয়াটা প্রথম ঘোষণার মাধ্যমে হবে প্রথম ঘোষণা করতে হবে যে আমি এক আল্লাহর প্রতি মানে নেছি আমি শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি মানে নেছি আর আল্লাহ শেষ নবীর প্রতি যেই কিতাব নাজিল করেছেন কোরআন মজিদ সেই কোরআন মজিদের প্রতি আমি মানে নেছি এখন আমার কাজ হল কোরআন মজিদে আমার প্রতি আল্লাহ যে আদেশ জারি করেছেন আর সেই আদেশ পালনের জন্য রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যেই পথ যেই তরিকা যেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটাই হলো আমার একমাত্র পথ একমাত্র তরিকা আমি এটা গ্রহণ করেছি আর আমি বিশ্বাস করি যদি আল্লাহর প্রতি ইমান আনার পর রাসুলের রেসালতের প্রতি ইমানের ঘোষণা দেওয়ার পর যদি আমি এই কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা না করি আল্লাহ এমন একটা বিচারের দিন নির্দিষ্ট করে রেখেছেন যেদিন আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করানো হবে সেই হাসরের ময়দানের বিচারের প্রতি আমার বিশ্বাস এবং একদিন রয়েছে তোমরাও এই পথে আসো তোমরা যেই মত পথ পোষণ করো যে আকিদা বিশ্বাস তোমাদের মধ্যে আছে সব ছেড়ে দাও আল্লাহর কোরআন বিবর্জিত যত মত পথ যত ইজম যত তরিকা আছে সবগুলো তোমরা ছেড়ে দাও এই পথে আসো যদি তারা অস্বীকার করে তখন সরাসরি ঘোষণা করতে হবে তোমার সাথে আমার আর সম্পর্ক নাই তুমি যেই হোক না কেন তোমার সাথে আমার সম্পর্ক নাই আমি তোমার সাথে সম্পর্ক চিহ্নের ঘোষণা দিলাম প্রথম কথা কার সাথে প্রথম যে এই বাতিল মত পথের অনুসারী তার সাথে সম্পর্ক চিহ্ন করতে হবে প্রথম তার সাথে কোরআন মজিদের এই ঘোষণা জানার পর তাদের পরিবারের মধ্যে এই যে ব্যাপক ভাঙ্গন শুরু হয়ে গেল পিতা একদিকে পুত্র একদিকে মা একদিকে ছেলে একদিকে স্ত্রী একদিকে স্বামী একদিকে পরিবারের মধ্যে দুই পথের প্রতীক একেবারে বিপরীতমুখী দুই পথের প্রতীক সেখানে হয়ে গেল সাহাবাদের মধ্যে বাস্তব ঘটনাগুলো এখান থেকেই শুরু হলো তারা ঘোষণা দিলে ইমান ইমান আনার পর ঘোষণা দিলেন বাস্তবে আমল করলেন এটাই হলো আদর্শ এটা ইব্রাহিমের আদর্শ এটা ইব্রাহিম আলাহ ইসলাম এই এটাই করেছিলেন যদি কেউ ইমান আনার পর বেঈমানদের সাথে সম্পর্ক চিহ্ন না করে তার ইমানের কোনো মূল্য নাই এই জন্য তার ইমানের বাস্তব প্রমাণিত হবে প্রথম তার নিজের লোকদের সাথে সম্পর্ক চিহ্ন করে যারা এক আল্লাহর প্রতি ইমান আনবে না তাদের সাথে সম্পর্ক চিহ্নের ঘোষণা দিতে হবে আর বাস্তবে করতেও হবে প্রথম এই ব্যক্তিদের সাথে আমরা তোমাদের সাথে সম্পর্ক চিহ্ন করলাম আমরা তোমাদের সব থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম আর আল্লাহ ছাড়া তোমরা যার যার এবাদতি করো তার সাথেও সম্পর্ক চিহ্নের ঘোষণা দিলাম এই পথ মতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ ছাড়া তোমরা আর যাদের যাদের এবাদতি করো সেই সকল সত্তার সাথেও সম্পর্ক চিহ্নের ঘোষণা দিলাম এগুলো আমরা মানি না এটা তোমাদের যে কোনো নামেই হোক কেউ হয়তো কালী নামে দুর্গা নামে এটা করে আর কেউ পীর বুজুর্গের নামে করে তোমরা যে নামেই করো না কেন মূলত একই ওই দুর্গা কালী আর পীর বুজুর্গিতে একই জিনিস তোমরা এক আল্লাহ ছাড়া আর যার এবাদতি করো তাদের সাথেও আমরা সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলাম এবং বাস্তব তাই করলাম এদের সাথে আমাদের সম্পর্ক নাই তোমরা যত প্রকারের ভ্রান্ত আকিদা বাতিল আকিদা পোষণ করো যত প্রকারের ইজম মতবাদ তোমরা আবিষ্কার করো এ সকলগুলোই বাতিল এই সকল মত পথ ইজম এর যারা জন্মদাতা তারা হলো ওই মতবাদের এক একজন ইলা আমরা এদের সকলের সাথেও সম্পর্ক ছিন্ন করলাম কথাটা কিন্তু অত্যধিক স্পষ্ট এখানে এত পরিষ্কার বাসায় আল্লাহ বর্ণনা করেছেন যে ইব্রাহিম এবং তার অনুসারীরা যেইভাবে তারা ঘোষণা দিয়েছিল যে আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের থেকে আমরা সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম এবং তোমরা যার যার এবাদতি করো আল্লাহ ছাড়া তাদের থেকেও আমরা সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম এদের কারো সাথে আমাদের সম্পর্ক নাই আমরা যদি ইব্রাহিমের এই আদর্শটা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাব আমাদের অবস্থাটা এই মানদণ্ড নিয়ে আমাদের অবস্থাটা দেখব আমরা আজকে হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটিয়ে আমরা একই সাথে বসবাস করে চলছি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করার মতো সেই যোগ্যতাটুকু আমরা হারিয়ে ফেলেছি যেই ইমান এনে ইব্রাহিম আলাহ ইসলাম এবং তার অনুসারীগণ তারা এমন বলিষ্ঠ ঘোষণা দিয়েছিলেন নমরুদের দেশ ইরাকে জন্ম গ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাই ইসালাম নমরুদের ধর্মমন্ত্রী আদর ঠাকুরের সন্তান তিনি যে আজর ঠাকুরের ধর্মীয় কর্তৃত্ব ছিল অত্যধিক ব্যাপক সে তার পূর্ব পুরুষদের প্রকৃতি বানাত আকৃতি বানাত তার স্মৃতিসৌধ তৈরি করত বিভিন্ন ধরনের তার আকৃতি নমুনা দিয়ে পূর্বপুরুষদের এক একটা মূর্তি বানাতো আর এটাই মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দিত মানুষ যাতে সেই বুজুর্গের মূর্তিটা ঘরে রেখে তার উপাসনা ঠিক মতো করতে পারে সেই বুজুর্গ ব্যক্তিদের সেই দৈহিক আকৃতি দিয়ে মাটির দ্বারা সে পুতুল তৈরি করত যেমন আজকে আমাদের দেশে আছে মন্দির হিন্দুদের মন্দিরে গেলে দেখা যায় অসংখ্য মূর্তি আর বিভিন্ন ধরনের হিন্দু বাড়িগুলো থেকে পাওয়া যায় আর মুসলমানদের তো আরো বেশি মারাত্মক সারা দেশে সরকারি যত বড় বড় স্থাপনাগুলো আছে বিশেষ করে এদেশের স্কুল কলেজ ভার্সিটিগুলো যেখানে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় সেখানে ঢুকার সময় একটা মূর্তি পাওয়া যায় দেশের মানুষ তার লজ্জা নিবারণের জন্য পায় না এক খাবর কাপড় খাবারের জন্য পায় না তার পেট বুড়ে খাবার মতো মোটা ছালের ভাত ওই দেশের মানুষের রক্ত জরা সম্পদ দিয়ে এই তাগুত শয়তান সরকারগুলো সারা দেশে মূর্তি বানায় মূর্তির প্রচলন ঘটায় শিকা অনি বা অনির্বাণ নামে অগ্নি পূজারি বানায় ক্যান্টনমেন্টে শিকা ও নির্মাণ গ্যাস জ্বালিয়ে যেই দেশের মানুষ চুলা জ্বালাতে পারে না গ্যাসের অভাবে কল কারখানা চলে না বন্ধ হয়ে যায় গ্যাসের অভাবে সেখানে আগুন পূজার জন্য যেই অনির্বাণ শিকা অনির্বাণ জ্বালানো হয়েছে গ্যাস দিয়ে সেটা কোনদিন এক সেকেন্ডের জন্য আর বন্ধ হয় না এই গ্যাস সেখানে জ্বালিয়ে পূজা করা হয় আর দেশের সম্পদ অপচয় করা হয় এই অগ্নি পূজারি ছিল পারস্যের লোকেরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের যুগে আর এই জাতি মুসলিম নাম ধারণ করে এরা হলো অগ্নি পূজারি এরা মূর্তির পূজারি এগুলো তারা করে চলছে তাদের ঘরে ঘরে বাইরে সর্বত্র সারা দেশে মূর্তিতে ভরে গেছে নাম দেয় কি স্মৃতিসৌধ কখনো বলে এটা শহীদ মিনার এরা এত বেশি পরাজিত মানসিকতার অধিকারী তারা তাদের যেই লোকগুলো বিভিন্ন সময় মারা গিয়েছে তাদেরকে শহীদ বলে আর এর জন্য তারা একটা স্তম্ভ বানায় বলে শহীদ মিনার এটা তো সাম্প্রদায়িক শব্দ শহীদ মিনার উভয়টাই সাম্প্রদায়িক শব্দ এটা মুসলমানদের শব্দ শহীদ এটা আরবি ভাষা যা উর্দুতেও ব্যবহৃত হয় এটা পাকিস্তানের ভাষা মিনার এটা উর্দু এবং ফার্সিতে ব্যবহৃত হয় এটা তো মুসলমানদের ভাষা এটা সাম্প্রদায়িক শব্দ কিন্তু এরা এত বেশি পরাজিত মানসিকতার অধিকারী তারা সাহস করে বলতে পারে না যেটা বলি স্তম্ভ শহীদ মিনারের উপযুক্ত বাংলা সব উচ্চারণ হল বাংলা অনুবাদ হল বলি স্তম্ভ কিন্তু তারা এই বলিস্তম্ভ বলার মতো সাহস এদের নেই এরা হলো মোস্ট কমিউনাল যদিও তারা নিজেরা নিজেদেরকে ও সাম্প্রদায়িক দাবি করে এইভাবেই তারা এই মূর্তির প্রচলন ঘটায় আর মাঝে মধ্যে এই মূর্তিগুলোর সামনে গিয়ে তারা পূজা করে পুষ্পস্তবক অর্পণ করে শেখ মুজিব মারা গেল দাপন হলো কুটালি পাড়ায় আর এরা পূজা করে ঢাকায় জিয়া মারা গেল দাপন হলো ওই পার্বত্য অঞ্চলে পাহাড়ের ভিতরে তার জন্য পূজা মণ্ডপ বানিয়েছে ঢাকায় কেউ জেলে আসে জেল থেকে বের হই তার দল বল নিয়ে পূজা করতে কেন যায় ওই মাজারে যায় এই ধরনের এক একজন এক একজনের বড় বড় সেই পূজা মণ্ডপ তৈরি করে রেখে নিয়মিত তারা পূজা করে চলেছে এই সকল মুশ্রিকের দল তারা মুখে মুখে কখনো মুসলিম দাবি করে এই মুশ্রিকদের সাথে কেউ যদি ইমান আনে সে প্রথম তার কাজটা হলো এই মুশ্রিকদের সাথে সম্পর্ক চিহ্নের ঘোষণা দিতে হবে প্রথমত এদের সাথে সম্পর্ক চিহ্নের ঘোষণা দিতে হবে এদের প্রতি কোনো ভালোবাসার টান অনুভব করা যাবে না অন্তরে যদি এদের প্রতি ভালোবাসার টান থাকে ইমানের দাবি করা সম্পূর্ণ মিথ্যা দাবি এদেরকে নিয়ে কোন জুটবদ্ধ হয়ে তাদের সাথে এক টিবিলে বসে একই কর্মসূচি দিয়ে একইভাবে জীবন পরিচালনা করবে আমার দাবি করবে মুসলিম এই ধরনের ভাওতাবাদী প্রথারণা ইসলাম নিয়ে করার অধিকার কারণে ইসলামের নাম নিয়ে এই ধরনের প্রথারক বাউথাবাজদের মুকুশ উন্মোচন করে দিয়ে তাদের কুফরি চরিত্রটা স্পষ্ট করা দরকার এই কোরআনের আয়াত এটা স্পষ্ট করে দেয় এরা মুখে ইসলামের নাম নিল এরা কাফের মুশ্রিকদের সাথে বন্ধুত্বের কারণে এরা কাফের হয়ে গেছে এবং এদের সেই কুফরিটা স্পষ্ট করে উন্মুক্ত করা দরকার যাতে সহজ সরল মানুষগুলো পদভ্রষ্ট না হয় ইব্রাহিম আলাহ ইসলাম এই কাজটাই করেছিলেন যেই নমরুদ তার দেশে তার নমরুদি শাসন চালিয়েছিল আর ইব্রাহিমের পিতা আজর ঠাকুর তার ধর্মীয় কর্তৃত্বের মাধ্যমে মানুষের ঘরে ঘরে সেই মূর্তির প্রচলন ঘটিয়েছিল ইব্রাহিম আলাইসালাম প্রথমত নমরুদের সাথে এরপর তার পিতার সাথে সাথে সাথে এক যুগে এদের সকলের সাথে সম্পর্ক চিহ্ন করলেন ইব্রাহিম আল ইসলাম তার পিতা হলেও সেই পিতার সাথে সম্পর্ক রাখেননি তিনি সম্পর্ক চিহ্ন করেছিলেন এই কথাটাই আল্লাহ বলছেন যে ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তিনি তার পিতাকে সরাসরি স্পষ্ট দাওয়াত দিয়েছিলেন দাওয়াত গ্রহণ করার পর তার সাথে সম্পর্ক চিহ্ন করেছিলেন এরপর তিনি নমরুদের দেশ ইরাক ছেড়ে হিজরত করেছিলেন ইব্রাহিম আলাইসালাম ওই নমরুদের দেশে তার পিতার ওই ধর্মমন্ত্রী হওয়া সত্ত্বেও ওই মূর্তি পূজার দেশে ইব্রাহিম আলাই সালাম আর অবস্থান করেননি প্রকাশ্য যেমন ডিক্লারেশন দিয়েছিলেন সাথে সাথে বাস্তবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন এটা হলো ইমানবাদদের জন্য আদর্শ ইব্রাহিম আলাহ ইসলামের এই কাজটি ইব্রাহিম আলাহ ইসলাম এবং তার সঙ্গী সাথীগণ প্রথমত নিজেদের ওই লোকদেরকে তারা ঘোষণা করেছিলেন তোমরা যদি এক আল্লাহর প্রতি ইমান না আনো তোমাদের পূর্ব প্রতিষ্ঠিত সেই আকৃদা বিশ্বাস থেকে যদি সরে না আসো যেই মত পথে তোমরা জীবন পরিচালনা করে চলছো সেই পথগুলো ছেড়ে না দাও তাহলে আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম তোমরা এক দল আমরা আরেক দল তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর তোমরা যে মত পথের অনুসরণ করে চলেছ যেই সকল বিষয়ের তোমরা উপাসনা করো যার যার তোমরা হুকুম আহকাম মেনে চলো এসব কিছুকে আমরা অস্বীকার করলাম তোমাদের ওই মতবাদগুলোকে আমরা অস্বীকার করলাম এবং এদের সাথে সম্পর্ক চিহ্ন করলাম তোমাদের এই মতবাদ তোমাদের ইজন এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা এইগুলোকে কুফুরি বলে আমরা আখ্যায়িত করে এটাকে নিজেদেরকে মুক্ত করে নিলাম এরপর আরো স্পষ্ট করে বলছেন কাফার না বিকুম আমরা তোমাদের প্রতি বিদ্রোহ করলাম সকল প্রকারের সম্পর্ক ছিন্ন করে তোমাদের থেকে আমরা আলাদা হয়ে গেলাম তোমরা আমরা আর কখনো তোমাদেরকে মানব না তোমাদেরকে মানি না এই না মানার ঘোষণাটা এখানে দেওয়া হলো কাফার না বিকুম আমরা আর তোমাদেরকে মানি না ইমানের দাবি এটা যখন তাগুত দুনিয়ার মানুষকে তার তাগুতি পথে পরিচালনা করে ইমান দারগণ সেই তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবে ঘোষণা দেবে এবং সরাসরি তার বিপক্ষে অবস্থান এটা ডিক্লারেশন করে তার মোকাবেলায় দাঁড়িয়ে যাবে এ ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ করবে না আপুষ করবে না এটা হলো ইমানের দাবি যারা আপুষ করে তাগুতের সাথে এরা ইমানদার নয় তাদের ইমানের দাবি সম্পূর্ণ মিথ্যা দাবি এরপর যে ঘোষণাটা দেওয়া হলো ইব্রাহিম আল ইসলাম এবং তার সাথীগণ দিলেন আবাদান যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনছ ততক্ষণ তোমাদের প্রতি আমাদের শত্রুতা এবং বিদ্বেষের ঘোষণা দিলাম এটা শুরু হয়ে গেল বাবা এটা শুরু হয়ে গেল তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং ঘৃণার ঘোষণা দিলাম আর এখন থেকে এটা শুরু করে দিলাম তোমরা আমাদের শত্রু ও সে পিতা সন্তান স্ত্রী বা স্বামী যে কেউ হোক সাথে সাথে ঘোষণা হয়ে গেল আমরা ঘোষণা দিয়ে দিলাম আমাদের শুরু হয়ে গেল তোমাদের সাথে কিসের শত্রুতা এবং বিদ্বেষের তোমাদের সাথে সম্পর্ক একটাই সেটা হলো শত্রুতা এবং বিদ্বেষ এখানে আর ভালোবাসা নাই যেই স্বামী তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসত সেই স্ত্রী যখন ইমানের পথে ইমানের ডাকে সাড়া দিল না তখনই ওই ভালোবাসার পাত্রী হয়ে গেল চরম শত্রু ঘোষণা দিতে তুমি এখন থেকে আমার শত্রু আগে ভালোবাসতাম এখন ঘৃণা করি প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে দিতে হবে সেই ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয়ে যাবে শুধু ইমানের কারণে যদি কারো এমনটি না হয় তাহলে বুঝতে হবে তার ইমান হয়নি তার ইমানের দাবি করছে শুধুমাত্র বাস্তবে তার ইমান তার অন্তরে স্থান লাভ করেনি এই কথাগুলো আল্লাহ কুরআন মজিদে এত স্পষ্ট করে বলছেন যে ইব্রাহিম আলাহ ইসলাম এই কাজটি করেছিলেন এই জন্য নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে নিজের জন্মস্থান ইরাক ছাড়তে হয়েছে তিনি বের হয়ে গেলেন সাথে উনার স্ত্রী সারা আর ভাতিজা লুত আলাইহিসালাম আর কেউ নাই হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ভাতিজা হজরত লুত আলাহ ইসলামকে আল্লাহ নবী করেন তাকে তিনি ইরাক থেকে বের হয়ে যাওয়ার পর ট্রান্স জর্দান এলাকায় লুত আলাহ ইসলামকে নুবতের দায়িত্ব পালন করার জন্য রেখে যান যে এলাকাটা কৌমে লোত হিসাবে পরিচিত আজকে সেই জায়গাটি হল মৃত সাগর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিরুদ্দেশ যাত্রা করলেন কোন উদ্দেশ্য নাই কোথায় যাবেন আল্লাহ তার একমাত্র দিশা নিজের জন্মভূমি নিজের দেশ ছেড়ে আল্লাহর নির্দেশে তিনি বের হয়ে গেলেন এই কুফারদের সাথে সম্পর্ক চিহ্ন করে এটা হলো ইমানের দাবি মুমিন যখন সে ইমান আনবে তার পরিবারের লোকজন যদি তার এই ইমানের পথে না আসে এক আল্লাহকেই যদি একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ না করে এবং জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহকেই একমাত্র ইলাহ হিসেবে মেনে না নেয় তাহলে ওই পরিবারের লোকদের সাথে আর সম্পর্ক রাখা যাবে না তাদের থেকে পৃথক হয়ে যেতে হবে ইব্রাহিম আলাইসালাম এই কাজটাই করেছিলেন পৃথক হওয়াই শুধু নয় সাথে সাথে তাদেরকে সম্পূর্ণ সম্পর্ক চিহ্নের ঘোষণা দিয়ে তাদের প্রতি বিদ্রোহ করতে হবে ঘোষণা দিতে হবে শত্রুতা এবং ঘৃণার তোমাদের প্রতি আর কোনো ভালোবাসা নাই আর কোনো বন্ধুত্ব নাই এখন থেকে তোমরা আমার শত্রু এখন থেকে তোমাদের সাথে আমার প্রচন্ড ঘৃণা এবং বিদ্বেষ থাকবে চিরস্থায়ীভাবে আবাদান চিরস্থায়ীভাবে এটা আর বন্ধ হবে না হ্যাঁ হতে পারে একটা সময় আমি যে পথে এসেছি তোমরা যদি সেই পথে চলে এসো আমি যে আল্লাহর প্রতি মান এনেছি যে নবীর প্রতি মান এনেছি যে কোরআনের প্রতি মান এনেছি যদি তোমরা সে আল্লাহর প্রতি নবীর প্রতি ইমান আনো আর কোরআনের প্রতি ইমান এনে কোরআনের প্রতি জীবন পরিচালনা করতে তোমরা রাজি হয়ে যাও আমার সাথে সামিল হয়ে যাও তাহলে তোমাদের সাথে আর শত্রুতা নাই আর গিনা নাও নাই তোমরা আমার জন হয়ে যাবে কিন্তু এর আগ পর্যন্ত যদি না হোক আমরণ মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে আর সম্পর্ক নাই নাই হোকালে না পরকালে আর কোন সম্পর্ক নাই সরাসরি ঘোষণা দিতে হবে আবাদান চিরস্থায়ী ভাবে তবে ইব্রাহিম আলাহ ইসলামের একটি বিষয় ব্যতিক্রম ইব্রাহিম তোমাদের আদর্শ যে বিষয়গুলোর কথা এখন উল্লেখ করা হলো কিন্তু একটি বিষয়ে ইব্রাহিমের অনুসরণ তোমরা করবে না সেটা ব্যতিক্রম সেটা কি যে ইব্রাহিম আলাহ ইসলাম তার পিতাকে বলেছিলেন আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আর আল্লাহর কাছে তোমার জন্য এই ক্ষমা প্রার্থনা ছাড়া আর কিছুই করার নাই আমার এছাড়া আর কোনো ক্ষমতা আমার নাই আমি শুধু তোমার জন্য আল্লাহর কাছে সেই ক্ষমাই প্রার্থনা করতে পারি ইব্রাহিম আলাইসাল্লাম যে তার পিতার কাছে ওয়াদা করেছিলেন তোমরা ইব্রাহিমের এই কাজটিতে অনুসরণ করবে না কারণ সুরায় তবাতে কিন্তু আমি এই বিষয়টা আলোচনা করে এসেছি সুরায় তবার যারা শুনেছেন সেখানে এই বিষয়টি আলোচনা করে এসেছি ইব্রাহিম আলাই ইসলামকে যখন তার পিতা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ইব্রাহিম আলাই ইসলাম তার পিতাকে বারবার দাওয়াত দিচ্ছিলেন আর তিনি অস্বীকার করছিলেন মান্য করছিলেন বাড়ি থেকে বের করে দেওয়ার পর সময় ইব্রাহিম আলাই ইসলাম তার পিতার প্রতি দয়া পরবশ হয়ে তাকে ওয়াদা করেছিলেন যে আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব সুরায় তবাতে এই কথাটাই বলা হয়েছে ইব্রাহিম আলাই ইসলাম তার পিতার জন্য যে ক্ষমা প্রার্থনা করেছিলেন এটা এই জন্য যে ইব্রাহিম তার পিতার কাছে ওয়াদা করেছিলেন সে ওয়াদা পূরণের জন্যই শুধুমাত্র তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং কখন তিনি করেছিলেন যতক্ষণ পর্যন্ত সেই মুর্শিদদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না এই মর্মে কুর্ম আয়াত নাজিল হয়নি তখন আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞাও ছিল না ইব্রাহিম তার পিতার কাছে ওয়াদা করেছিলেন এবং দোয়াও করেছিলেন আল্লাহর কাছে দোয়াও করেছিলেন ইব্রাহিম এর পিতার কমার জন্য এটা করেছিলেন কোন সময় সেই সময় আল্লাহ তাকে নিষেধ করেননি নিষেধের আয়াত নাজিল হয়নি আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করেন তখন এটার অপশন থেকে যায় সুযোগ থেকে যায় ইব্রাহিম আলাহ ইসলাম সেই সুযোগটা নিয়েছেন কিন্তু যখন আল্লাহ নিষেধ করে দিলেন তখন ইব্রাহিম আলাহ ইসলাম তার এই দোয়া থেকে ফিরে গেলেন আর তিনি দোয়া করলেন না এখানে আরেকটা একটা হলো ইব্রাহিম আলাহ ইসলাম তার পিতার সাথে ওয়াদা করেছিলেন দ্বিতীয় হল আল্লাহ তাকে নিষেধ করেন নাই এই জন্য তিনি তার ওয়াদা পালন করেছেন এটা অন্যায় করেননি কিন্তু যখন আল্লাহ নিষেধ করে দিলেন এরপর তিনি করছেন কি তাবার রিনহু তিনি এই দোয়া করা থেকে তিনি বিরত হয়ে গেলেন এবং তার পিতাকে যখন তিনি জানতে পারলেন সে মুশ্রিক আর তিনি তার প্রতি কোনো সহানুভূতিও রাখলেন না দোয়া করা তো দূরের কথা সেই পিতার প্রতি তার ভালোবাসাও রাখলেন না তিনি যখন জানলেন ইব্রাহিমের পিতা আজর সে আল্লাহর দুশ্মন ইব্রাহিম আলাইসালাম সম্পূর্ণভাবে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন পিতার কাছ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে গেলেন এবং তার জন্য আর দোয়া করেননি আরেকটি ব্যাখ্যা করেছেন ইমাম কুর্তুবি তফসিরে কুর্তুবিটা আছে সেটা হল ইব্রাহিম আলাইসাল্লাম মনে করেছিলেন তার পিতা মুসলমান হয়ে গেছেন তিনি মনে করেছিলেন তার পিতা মুসলমান হয়ে গেছেন এই জন্য তিনি তার জন্য অতীতে যিনি শির করেছেন এই জন্য তার ক্ষমা চেয়েছেন ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে আজর আল্লাহর দুশ্মন সে মুশ্রিক সে কাফের তখন আর ইব্রাহিম আলাই সালাম দোয়া করেননি এখন প্রশ্নটা হলো যদি আমাদের কেহ তার পিতা মাতার ব্যাপারে সে যদি মনে করে যে তারা মুসলিম তাদের বাহ্যিক কিছু আমলের দ্বারা সে মনে করে এই আমলের কারণে তারা মুসলিম এই জন্য যদি সেই মুসলিম মনে করে যদি পিতা মাতার জন্য দোয়া করে এটা অপরাধের হবে না এটা নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না এখনো যে কেউ তার পিতা মাতার জন্য দোয়া করতে পারবে ওই সময়ে যখন সে বুঝবে তার পিতা মাতা মুসলিম সে মুসলিম মনে করে দোয়া করতে পারবে কিন্তু তার কাছে যদি এটা স্পষ্ট হয়ে যায় তার পিতামাতা মুসলিম নন তারা মুশ্রিক তখন তার ওই পিতামাতার জন্য সে দোয়া করতে পারবে না হ্যাঁ তবে দোয়াটা করতে পারবে জীবিত অবস্থায় তার হেদায়তের জন্য আমি সুরায় তবাতে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে এসেছি যে ওই পিতামাতা যদি মুশ্রিক হয় তাদের জীবিত অবস্থায় তাদের হেদায়তের জন্য দোয়া করা যাবে নাগ ফিরাতের দোয়া করা যাবে না তাদের হেদায়তের জন্য দোয়া করা যাবে আর তারা যদি ওই মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করে আর তাদের জন্য দোয়া করা যাবে না তাদের মাগ ফেরাতের জন্য আর দোয়া করা যাবে না এখনো না কিন্তু যদি কেউ মনে করে তার পিতা মাতা তারা মুসলিম হতে পারে তাদের আকিদাগত ভাবে তাদের শির্ক আছে কিন্তু তথাপিও তার ধারণায় সে মুসলিম হিসাবে তারা তাদের আমলগুলো করছেন এবং তার বিবেচনায় এটা তারা মুসলিম সেই অবস্থায় তাদের জন্য দোয়া করতে পারবে জীবিত অবস্থায় মৃত্যুর পরেও কিন্তু যখন তার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে তারা মুশ্রিক ছিলেন তখন আর মৃত্যুর পরে দোয়া করতে পারবে না জীবিত অবস্থায় করতে পারবে তাদের হেদায়তের জন্য মনে হয় কথাটা পরিষ্কার হয়েছে এই বিষয়টা আমি সুরায় তবত বিস্তারিত আলোচনা করেছিলাম কেউ মনে করতে পারে যে ইব্রাহিম আলাহ তো তার মুশ্রিক পিতার জন্য দোয়া করেছিলেন ক্ষমা প্রার্থনা করেছিলেন তাহলে আমিও মুশ্রিক পিতা মাতার জন্য করি এই জন্য আল্লাহ এই বিষয়টা আলাদা করে দিলেন বলেন ইব্রাহিম আলাহ ইসলাম এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তবে এই বিষয়টাতে ইব্রাহিম আলাহ ইসলাম তার পিতার জন্য যে ক্ষমা প্রার্থনা করেছিলেন এই বিষয়টাতে তোমরা ইব্রাহিমকে অনুসরণ করবে না কারণ তিনি করেছিলেন যেই সময়ে সেটা আল্লাহ তখন তাকে নিষেধ করেন নাই যে মুশ্রিকদের জন্য দোয়া করা যাবে না আল্লাহ এই ধরনের কোন নিষেধাজ্ঞা এর আগে নাজিল করেন নাই আর যেহেতু ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার পর আল্লাহ এই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন এটা চিরস্থায়ী ভাবে যেহেতু কোরআন মজিদে এই নিষেধাজ্ঞা আরোপিত হয়ে গেছে আর কারো অধিকার আর নাই তার মুশ্রিক পিতামাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এটা করতে পারবে না যখন সে নিশ্চিত হবে যে তার পিতামাতা মুশ্রিক ছিলেন হ্যাঁ? যখন তারা নিশ্চিত সে জানবে যে সে মুশ্রিক অবস্থায় দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন তাদের জন্য আর ক্ষমা প্রার্থনা করতে পারবে না তো দুনিয়ায় জীবিত থাকতে করতে পারবে যে বিষয়টা বললাম বারবারই খেয়াল করেন যে তাদের হেদায়তের জন্য দোয়া করা যাবে জীবিত থাকতে আল্লাহ যেন পিতা মাতাকে হেদায়াত করেন মুর্শিদ থেকে তাদেরকে মুক্ত করেন তাহিদের পথে আনেন এই জন্য আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা যাবে জীবিত থাকতে তো ইব্রাহিম আলাহ ইসলাম এটা করেছিলেন আল্লাহ যখন নিষেধাজ্ঞা আরোপ করেননি তখন আরেকটা বিষয় ছিল ইব্রাহিম তার পিতার সাথে ওয়াদা করেছিলেন আর নবীগণ তাদের ওয়াদা পূরণ করেন ওয়াদার খেলাফ করেন না তার ওয়াদা পূরণের জন্য তিনি এটা করেছিলেন তৃতীয় যে বিষয়টা হলো তিনি হয়তো এক পর্যায়ে মনে করেছিলেন তার পিতা মুসলমান হয়ে গেছেন এই সুধারণার বর্ষবর্তী হয়ে তিনি পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন কিন্তু আল্লাহ যখন জানিয়ে দিলেন যে সে মুশ্রিক ছিল আর তিনি তার জন্য দোয়া করেননি এ থেকে মুক্ত হয়ে গেছেন ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতার জন্য যে ফার করার তিনি ওয়াদা করেছিলেন আর এই কথাও পিতার কাছে বলেছিলেন আমি আল্লাহর কাছে তোমার জন্য কমা প্রার্থনা ছাড়া আর কিছুই করার ক্ষমতা আমার নাই আল্লাহর কাছে তোমার জন্য আর কিছু করার ক্ষমতা আমার নাই শুধুমাত্রই আমি কমা প্রার্থনা করতে পারি কিন্তু কমাটা আদায় করে দেওয়ার ক্ষমতা আমার নাই আমাদের দেশে এমন অনেক বন্ড বুজুর্গ আছে বন্ড পীরেরা আছে পীর বলতে সবাই কিন্তু বন্ড আমাদের দেশে কিন্তু একদল মানুষ বলে কি এই ভালো পীর আর মন্দ পীর কেউ বলে বন্ড পীর আর খাঁটি পীর কানি পীর এই যে ভাগ করে এটা আরেক শয়তানি ভাগ সকল পীরি ভণ্ড কারণ পীরিজম ইসলামে নাই পীর শব্দটা হলো ফার্সি শব্দ পীর শব্দ হলো অতি বৃদ্ধ ব্যক্তি শাব্দিক অর্থ অতি বৃদ্ধ ব্যক্তি যে ইনভ্যালিড পাড়ার কোনো সক্ষমতা নাই একেবারে ইনভ্যালিড পার্সনকে পীর বলা হয় যার কোনো ক্ষমতাই আর নাই আর আজকে দেখা যায় গদ্দিনের শুনে পীর ছেলের পীরের শুক্রা ছেলেও পীর হয়ে যায় সে তো পীর তো না অতি বৃদ্ধ না বরঞ্চ সেগুলো হলো ভণ্ড গদ্দিনের সিন যে পদ্ধতি এগুলা সবগুলোই প্রতারণা লুটপাটের একটা তার ক্ষেত্র তৈরি করেছে মানুষকে ধোকা দিয়ে মানুষ সম্পদ আহরণ করে এই ভণ্ডামির জায়গা কোথাও নাই এই ভণ্ড পীরেরা মানুষের কাছে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় তার মুড়িদান বড় আশা নিয়ে তার কাছে যায় পীর আল্লাহর কাছ থেকে তাকে ক্ষমা করিয়ে দেবে পীর নাকি তাদেরকে না নিয়ে সে জান্নাতে যাবে না আরে সে জান্নাতে গেলে তো তাদেরকে নেবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাহাবাগন যে সকল সাহাবা জান্নাতি হওয়ার সুসংবাদ পেয়েছেন তারাও আল্লাহর আজাবের বয়ে হিসাবের বয়ে তারা ভীত সন্ত্রস্ত থাকতেন আশার এই মুবাসেরা হজরতে আবু বকর রাজু আল্লাহ তিনি খেজুর বাগানে বসতেন খেজুর বাগানে বসে তিনি দেখতেন যে একটা পাখি এই গাছ থেকে ওই গাছে উড়ে বেড়াচ্ছে এই গাছের ফল খাচ্ছে ওই গাছের ফল খাচ্ছে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন যে আল্লাহ যদি আমাকে আবু বকর না বানিয়ে ওই একটা পাখি বানাতো তাহলে এইভাবে আমি স্বাধীনভাবে উড়ে বেড়াতাম এক গাছ থেকে অন্য গাছে যেতাম ফল খেতাম একদিন মরে যেতাম অথবা শিকারী ধরে নিয়ে জবাই করে খেয়ে ফেলতো আমি শেষ হয়ে যেতাম হাসরের ময়দানে ওই হিসাব দেওয়ার জন্য আর আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগত না এই ভয়টা তারা করতেন অথচ তারা জান্নাতে সুসংবাদ পেয়ে গেছেন আর এই পীরেরা কোন ধরনের শয়তানি ধুকায় পতিত হয়ে জান্নাতি নিজেদেরকে মনে করে আর লোকদেরকে অবয় দেয় তোমরা পাপ যা আছে করতে থাকো জান্নাতে আমি নিয়ে যাব আর পীরের দামন ধরে যা মনে চায় তাই আকাম কুকাম করে বাবার দরবারে মাঝে মাঝে কিছু ব্যাট ব্যাগার নিয়ে হাজির হয় আর বাবার পদচুম্বন করে মনে করেছে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা তার হয়ে গেল এই ধরনের আজকে আমাদের এই সমাজে এই বিভিন্ন ধরনের তরিকা পিরিজম ঠাকুরিজম ইত্যাদি চালু করে মানুষের মধ্যে প্রতারণার ব্যবস্থা করা হয়েছে কিন্তু ইব্রাহিম আলাই ইসালাম খলিল উল্লাহ তিনি পর্যন্ত তার পিতার ব্যাপারে বলছেন আমি শুধুমাত্রই তোমার কাছে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি আমি শুধুমাত্রই আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে পারি এছাড়া কিছুই করার ক্ষমতা আমার নাই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন যে আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে তোমার জন্য করার আর আমাদের ভণ্ড পীরেরা মানুষকে জান্নাতে নিয়ে যায় ইব্রাহিম আলাইসালামের এই বিষয়টা ছিল শুধুমাত্র অপশনাল এটা ইব্রাহিম আলাইসালাম আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরুবের পর আর কখনো করেননি তিনি এ থেকে সম্পূর্ণ বিরত হয়ে গেছেন সেই হেতু কোন মুমিন এই যে তার নিকট আত্মীয় নিজের বংশধর পরিবারের লোকজন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করল শুধু ইমানের কারণে সম্পর্ক চিহ্নটা কিসের কারণে ইমানের কারণে সেই ইমানের কারণে যে সম্পর্ক চিহ্ন করল তারা যেই মত পথে চলে যেই তরিকায় চলে এ সব মত পথ এবং তরিকাকে সে বর্জন করল এ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলো আলাদা হয়ে গেল এবং তাদেরকে অমান্য করার ঘোষণা দিল তাদের সাথে শত্রুতা এবং ঘৃণার ঘোষণা দিল সেই মুমিন ব্যক্তি আর কখনো তাদের জন্য কোন ধরনের ক্ষমা প্রার্থনাও করতে পারবে না এদের সাথে সম্পর্ক রাখা তো দূরের কথা অন্তরে গোপনে ভালোবাসা রাখাও তো দূরের কথা তাদের জন্য দোয়াও করতে পারবে না যদি তারা শির্ক অবস্থায় মারা গিয়ে থাকে জীবিত থাকাকালীন শুধু হেদায়াতের দোয়া করতে পারবে কিন্তু মৃত্যুর পর তাদের জন্য মাগফিরাতের দোয়ার করতে পারবে না সে তার নিজের পিতা হোক মাতা হোক স্ত্রী হোক সন্তান হোক ভাই হোক বোন হোক যেই হোক না কেন করতে পারবে না আল্লাহ সুবাহ এখানে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন এরপর ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকে আনাম না ওয়া ইলাইকাল মাসিদ হে আমাদের রব আমরা তোমার প্রতি তোমার উপর ভরসা করলাম আমাদের সকল পরিণতি তোমার দিকেই আর তোমার কাছে আমাদের প্রস্তাবর্তন হজরত ইব্রাহিম আলাইসালাম তার আকিদাকটাকে এখানে স্পষ্ট করেছেন আমরা ভরসা করব কার উপর আল্লাহর উপর দুনিয়ার কোন ব্যক্তি গোষ্ঠী দেশ কার উপর নয় দুনিয়ার কোন উপায় উপকরণের উপর ভরসা করা যাবে না কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন আত্মীয় স্বজন আমার সাহায্য করবে এই ভরসা এই আস্থায় তার উপর আস্থা রাখা যাবে না এটা নিষিদ্ধ আমরা ভরসা করব একমাত্র আল্লাহর উপর তিনি আমাদের সবকিছু জানেন আমাদের সব কিছু ঘটমান ভবিষ্যতে কি হবে সব কিছু নির্ধারণ করে রেখেছেন আর তিনি যা রেখেছেন তার ব্যতিক্রম কিছুই হবে না আল্লাহ সুবাহ কাছেই আমাদের বিপদে মসিবতে সকল প্রয়োজনের সময় আমরা শুধুমাত্র আশ্রয় চাইব সাহায্য চাইব তার কাছে আমরা একমাত্র ভরসা করব আর কারো কাছে নয় এমনকি যুদ্ধের ময়দানে যদি আমাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকে এই ভরসা করব না যে এই অস্ত্র আমাকে আজকে রক্ষা করবে এটা করা যাবে না সেখানেও ভরসা করতে হবে আল্লাহর উপর অস্ত্রের উপর নয় এটা হলো মাত্রই আল্লাহ বৈধ করে দিয়েছেন একটা উপায় যার দ্বারা আল্লাহর দুশ্মনদেরকে অধীন করে রাখা পরাভূত করা পরাজিত করা নির্মূল করার একটা মাধ্যম মাত্র এটা আল্লাহ দিয়েছেন এই জন্যই আমরা অস্ত্র ব্যবহার করি কিন্তু অস্ত্র এটা আমাদের ভরসার বিষয় নয় ভরসা হলো একমাত্র আল্লাহর উপর ইব্রাহিম আলাহ ইসলামের এই আকিদা স্পষ্ট করেছেন সর্বাবস্থায় আমি যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আল্লাহ আমাকে দেখছেন আমার অবস্থা তিনি জানেন এমনকি আমার অন্তরের মধ্যে কি আছে তাও তিনি জানেন আমি তার কাছে কি চাচ্ছি আমার কি প্রয়োজন তার কাছে পেশ করছি তিনি শুনেন আল্লাহ সুবাহান তালার কাছে আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে তার সাথে আমি কথা বলতে পারি তিনি আমার কথা শুনেন আমি ডাক দিলে ডাকের জবাব দেন তিনি আমার ফরিয়াদ শ্রবণ করেন আর কেউ পারে না একমাত্র তিনি পারেন তিনি আমার কথাও যেমন শুনেন আমি কোথায় আছি কেমন আছি তিনি দেখেন আমার অন্তরের মধ্যে কি আছে কোন অবস্থায় আমি আছি সব কিছু তিনি জানেন তাহলে আমি ভরসা করব কার উপর একমাত্র সে আল্লাহর উপর আর কার উপর নয় আর আমাদের যত পরিণতি যা কিছুই আছে আমাদের সব কিছুর পরিণাম ফল একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা কোনো বিনিময় পাওয়ার আশা করতে পারি না সবকিছু আল্লাহর কাছেই আল্লাহ আমাদের জন্য সকল বিনিময় রেখে দিয়েছেন যদি আমরা আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর এবাদতের উপর আমরা অটল থাকি তাহলে আমাদের এই বিনিময়ে যা দেবার তিনি তা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন আর তার কাছে তা পাওয়া যাবে আর সবচেয়ে চূড়ান্ত পরিণতি যেটা সেটা হলো আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আজ এখন আছি কতক্ষণ আছি কেউ আমরা জানি না একটি মুহূর্তের মধ্যে আমাদের এই কান থেকে বিদায় নিতে হতে পারে যখন সময় শেষ হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে দেবেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদেরকে সে আল্লাহর কাছেই হাজির হয়ে যেতে হবে আমাদের পরিণতি আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন স্থল যেহেতু আল্লাহর কাছে সেহেতু আমরা সর্ব অবস্থায় এই আকিদা পোষণ করে আমরা আমাদের জীবন পরিচালনা করব আমি মানুষের মৃত্যুর সময়ের যে হাদিসটি এর আগে আমি আলোচনা করেছিলাম সেখানে নেককার লোকের রুখ নেওয়ার সময় ফেরেস্তারা যেই কথাটি বলবেন তুমি তোমার রবের সন্তুষ্টির পানে বের হয়ে আসো কারণ ওই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট আর ওই বান্দাও আল্লাহ আল্লাহর প্রতি সন্তুষ্ট সেও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই মুমিন বান্দা সেও চায় আল্লাহর কাছে যেতে আর আল্লাহও চান তার বান্দাকে তার কাছে নিতে উভয়ই চাচ্ছেন এই নেক বান্দার অবস্থাটা কেমন যে আল্লাহ তার ইমানের কারণে তার মধ্যে সেই অবস্থাটা সৃষ্টি করে দেন এখন হ্যাঁ, পূর্ব থেকে সে প্রস্তুত ছিল যে আমার সময় একটা নির্দিষ্ট আছে সেই সময় হয়ে গেলে আমাকে চলে যেতে হবে এই জন্য আমার পাপেও দরকার আমার এই পথ অতিক্রম করার জন্য আমার যে পাপেও প্রয়োজন আমার সফরের যে যা কিছু দরকার এ সবগুলো আমার আয়োজন করা দরকার সেই সব কিছু আয়োজনে ব্যস্ত ছিল এতদিন তার সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে সময় যখন হয়ে যাবে তখন সফরে চলে যেতে হবে এই নেকর ব্যক্তি কোথায় যাবে আল্লাহর কাছে তার ঠিকানা এটা সে জানে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে এই জন্য সবসময় সে একটা প্রস্তুতি নিয়ে রাখছিল আমি কখন আমার মালিকের কাছে যাব আমি কখন আমার মালিকের দরবারে গিয়ে হাজির হব তার মধ্যে এই যে একটা আগ্রহ ছিল সে কামনা করছিল সে তার মালিকের সামনে গিয়ে হাজির হবে আর সে যেহেতু আল্লাহর কাছে হাজির হতে চেয়েছিল আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তিনিও চাচ্ছেন আমার বান্দা আমার কাছে চলে আসুক এই জন্য ফেরাস্তারা ওই সময় তাদেরকে ডাক দিবেন তুমি তোমার রবের সন্তুষ্টির পানে গিয়ে আসো তাকে পূর্বাভাস দিয়ে দিবেন সুসংবাদ দিয়ে দিবেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমি চলে এসো তখন নেককারের রুহটা এত সহজে তার দেহ থেকে বের হয় কলসি থেকে পানি ডালতে গেলে কাক করার পর পানি যেইভাবে সহজে বের হয় এইভাবে নেককারের রুহটা বের হয়ে আসে পক্ষান্তরে বৎকারের অবস্থাটা হয় সেও আল্লাহর সাথে যেতে অপছন্দ করে আল্লাহর কাছে যেতে আল্লাহর সান্নিধ্যকে সে অপছন্দ করে কারণ সে সারা জীবন আল্লাহর অবাধ্য ছিল নাফরমানি করেছে সে জানে আল্লাহর কাছে গেলে তার শাস্তি পেতে হবে আজাবে পতিত হতে হবে এই ভয়ে সে চায় না আল্লাহর কাছে যেতে আর আল্লাহ এই পাপিষ্টকে পছন্দ করেন না তিনি তার প্রতি কখনো সন্তুষ্ট হবেন না বরং তিনি তার জন্য শুধু আজাবেরই ব্যবস্থা করে রাখবেন এই জন্য এই পাপিষ্ট সে আল্লাহর কাছে যেতে চায় না কিন্তু মুমিন মান্দা ওই একদিন বিশ্বাস তার মধ্যে প্রচ্ছর সময় জাগ্রত রাখবে আমাকে তো আমার মালিকের কাছে হাজির হয়ে যেতে হবে আমার মালিক যখন আমার তার কাছে যাওয়ার জন্য ডাক দেবেন তখন আমি মালিকের দরবারে আমাকে হাজির হতে হবে এখন মালিকের দরবারে আমি কি নিয়ে যাব সেই মুমিন বান্দা সেই আয়োজনেই তার ব্যস্ততাকে দুনিয়ার জীবনে আর তার এই প্রস্তুতিটাই যেহেতু ছিল এই সফরের আর যখন সফরের সময় চলে আসবে তখন সে খুশি হয়ে যাবে এতদিন কষ্ট করে এত আয়োজন করলাম পরিশ্রম করলাম এখন মালিক ডাক দিয়েছেন সে খুশি হয় সে খুশি হয়ে মালিকের কাছে সে চলে যাওয়ার জন্য সে আগ্রহের সাথে এগিয়ে আসে ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার মধ্যে তোমার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের প্রত্যাবর্তন স্থল তোমারই কাছে ইব্রাহিম আলাহ ইসলামের এই কথার মধ্যে আকিদার এত বলিষ্ঠ যে বৃত্তি রয়েছে মজবুতি রয়েছে প্রত্যেক মুমিনের মধ্যে তার আকিদার মধ্যে এটা স্পষ্ট এবং অন্তরের মধ্যে এটা বলিষ্ঠভাবে ধারণ করা উচিত যদি আমরা আল্লাহর কাছে যেতে না চাই তবু আমাদেরকে যেতে হবে যেতে না চাইলেও যেতে হবে আর কোনো জায়গা নেই আর যদি আমরা যেতে না চাই আমরা যাব কিন্তু আজাদের মধ্যে গিয়ে লিপ্ত হতে হবে আল্লাহর গজবে পতিত হতে হবে আর যদি আমরা সন্তুষ্টির সাথে মালিকের দরবারে হাজির হতে চাই এবং মালিকের গুলামি করে তার কাছে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এতদিন চাকরি করলাম মালিকের দরবারে হাজির হলে পরে তখন পারিশ্রমিক পাব সেখানে বেতনটা আমরা পেয়ে যাব মালিকের যে গুলামি করলাম এতদিন সেই প্রকৃত সেই চাকর পরিশ্রম করে বেতন পাওয়ার আশায় যখন তার মাসটা শেষ হয়ে যায় কোন নির্ধারিত তারিখে ওই মালিকের অফিসে সামনে এসে লাইন ধরে দাঁড়ায় বেতনের জন্য আমরা সারা জীবন মালিকের গুলামি করলাম মালিক এখন আমাদেরকে বেতন দিবেন পারিশ্রমিক দিবেন আমরা মালিকের দরবারে গিয়ে হাজির হব না আমাদেরকে মালিকের দরবারে হাজির হতে হবে আল্লাহ সুবহানাহু সুবাহ গুলামি যারা করে তারা সেই মালিকের কাছে এই গুলামির বিনিময় পাওয়ার জন্য তারা সেখানে হাজির হতে আগ্রহী থাকে আর তাদের কি আল্লাহ বিনিময় দান করেন আল্লাহ সুবহান তিনি হচ্ছেন একমাত্র সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের জন্য একটা হায়াত নির্দিষ্ট করেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা এটা হল হায়াত হায়াতে জিন্দিগি এই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করব তার পক্ষ থেকে তিনি দিয়েছেন সরাসরি আদেশ এবং নিষেধ এই সময় আমাদের কি প্রয়োজন তিনি সরাসরি সবকিছু আমাদের জন্য সরবরাহ করছেন আর মাঝে মধ্যে তিনি আমাদেরকে কিছু ছোটখাটো পরীক্ষা করেন তিনি আমাদেরকে কিছু পরীক্ষা করেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই ভালো রিজাল্ট করে আল্লাহ সুবাহ আমাদেরকে যে ইমান আনার সুযোগ দিয়েছেন হেদায়াতের পথ আমাদেরকে দেখিয়েছেন কোরআন মজিদ বুজার এবং কোরআন অনুযায়ী আমলের সুযোগ আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক সুবাহান যেন আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এর উপর অটল রাখেন আল্লাহর কাছে আমরা সকলে এই কামনাই করছি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন ইসালামের যে মূর্তি খ্রিস্টানরা ধারণ করে বলায় পুরুষ হিসেবে ঝুলায় এই ব্যাপারে কোরআন হাদিসের কি নির্দেশনা খ্রিস্টানরা যে গোলার মধ্যে ক্রুশ জুলাই মানে ঈসা আলাহ ইসাল্লামকে এটা তারা দেখায় যে শুলে ছড়িয়ে ইব্রাহিম আলাই ঈসা আলাহ ইসলামকে তারা হত্যা করেছে ইহুদিরা দাবি করে এটাকে ওই চিহ্ন সুলের চিহ্ন ক্রুশটা হইল ওই সুলের চিহ্নটা তারা গোলার মধ্যে ধারণ করে তাদের আকিদা হলো যে ইব্রাহিম আলাইসালামকে এইভাবে সুলে চড়িয়ে হত্যা করা হয়েছে ঈসা আলাইসালামকে ঈসা আলাইসালামকে এইভাবে সুলে চড়িয়ে হত্যা করা হয়েছে আসলে কোরআন মজিদে যে স্পষ্ট করা হয়েছে সেটা হল তারা ঈসা আলাইসালামকে হত্যাও করেনি শুলেও চড়ায়নি ওয়ালাকিং সুব্বি হালাহুম বরং তারা সন্দেহে পতিত হয়েছে তারা নিশ্চিত না আসলে আল্লাহ ইসা আলাহ সালামকে আসমানে উঠি নিয়েছেন কোরআন মজিদের ঘোষণা হলো যে আল্লাহ ইসা আলাহ ইসলামকে আসমানে উঠিয়ে নিয়েছেন তারা হত্যাও করে নাই শুলেও চড়াও নাই কিন্তু খ্রিস্টানরা যে আকিদা পোষণ করে এটা সম্পূর্ণ ব্রাহ্ম একটা আকিদা এবং গলার মধ্যে যে চিহ্নগুলো তারা রাখে এটা শির্কের প্রতীক এই জন্য তারা মুশ্রিক তারা না না এটা তারা ধারণা করে নিচ্ছে ঈসা আলাহ ইসলামের আকৃতিটা একটা ধারণা করে নিয়েছে কারণ ঈসা আলাহ ইসলামের পরে তাদের কি ছিল না ইঞ্জিল কিতাবের অবশিষ্ট কিছুই ছিল না ইহুদিরা জেরুজালেম যখন দখল করে নেয় তখন সম্পূর্ণ নিশ্চিন্ন করে দিয়েছিল তাদের এক পাদ্রি তখন আত্মগোপন করেছিল গুহার ভিতরে তাদের যখন খ্রিস্টানদের কোন চিহ্নই আর রাখছিল না ইহুদিরা তখন যখন সুযোগ পেল ওই পাদ্রি ওইখান থেকে বের হয়ে আসলো আসার পর তার চিন্তা থেকে ইঞ্জিলের যতটুকু তার স্মরণ ছিল বা মনে ছিল এইগুলো সে লিখল আর নিজের কথাগুলো বাকিগুলো মন গড়া সব লিখলো ওই লিখে একটা বই সে বানালো যে বইটি মূলত এখন ইঞ্জিল নামে তারা ধারণ করে আছে আর ওইখানে সে একটা কাল্পনিক ইব্রাহিম ইসমাইলের ইসার ইসার একটা কাল্পনিক ছবি তারা আঁকলো আর ওই কাল্পনিক একটা ছবি তারা এখন ধারণ করে চলছে এবং এটা কি মনে করে তারা ইসা কিন্তু আসলে এটা তাদের কাল্পনিক বানানো একটা ছবি মাত্র আমাদের দেশে যে মানে, এখন তো আধুনিক যুগ আধুনিক যুগে দেখা যায় নেতা নেত্রী বা আমাদের কেউ পুরুষ মারা গেছে তাদের মহাব্বত যদি কেউ ঘরের ছবি জানে রাখে একটি মূর্তি মূর্তি পুজোর সামিল হবে কিনা আমাদের দেশে এখন ওই ঘরের মধ্যে ছবি রাখার যে একটা প্রবণতা আর ক্ষমতায় যে আসে সেই দলের তাদের যে বড় মূর্তিটা ছিল তারা যেটা যেটাকে তারা বড় ধরনের একটা মূর্তি বড় মূর্তি সাব্যস্ত করেছিল যেমন আওয়ামী লীগ তাদের বড় মূর্তি হলো শেখ মুজিব আর বিএনপির বড় মূর্তিটা হলো জিয়া যে ক্ষমতায় আসে সরকারি আধা সরকারি স্বায়ত্ত শাসিত সকল প্রতিষ্ঠানে এটা ঝুলিয়ে রাখা প্রকাশ্য দর্শনীয় জায়গায় রাখাটা হলো বাধ্যতামূলক এই মূর্তি রাখাটাকে সরকারিভাবে আইন করে ফরজ করে দেওয়া হয়েছে এবং রাখে কোন জায়গায় যে কোনো প্রতিষ্ঠানের যিনি প্রধান তার মাথার উপর শিক্ষা প্রতিষ্ঠানে গেলে দেখবা প্রিন্সিপাল হেডমাস্টার মাদ্রাসার প্রিন্সিপাল এদের মাথার উপর মাদ্রাসায় এগুলো আছে এই মূর্তিগুলি কেন রাখে প্রথম ব্যাপারটা হলো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা যদি তার প্রতি তাদের ভালোবাসা না থাকতো ওই মূর্তি রাখত না কেউ দেখা যায় তার মা তার বাবার এই ছবিটা বড় করে বাদাই করে ঘরের মধ্যে রাখে কেন সে তাকে ভালোবাসে আর কোন মানুষ মারা যাওয়ার পর তার ভালোবাসায় তার আকৃতি বানিয়ে সেটা কাগজের মধ্যেই হোক মাটির দ্বারাই হোক পাথরের দ্বারাই হোক যেভাবেই হোক তার আকৃতি বানানোটাই হলো মূর্তি আর যেহেতু তার ভালোবাসা এটা করছে এটা শিখ এগুলো সম্পূর্ণ মূর্তি এবং এটা শীত এদের এটা গোলার প্রতি ভালোবাসার কারণে এটা সম্পূর্ণ এটা যারা ঠাঙ্গাচ্ছে এরা মুশ্রিক সে প্রথমত সেখানে শির করলো যে যে সরকারের সে আদেশ পালন করল সে তাহুদ সরকারের আদেশ পালনের মাধ্যমে প্রথম সে মুশ্রিক হল প্রথম মুশ্রিক হল সে এখানে তাহুদ সরকারের আদেশ পালনের মাধ্যমে সে আদেশ করেছে আমি তো ভালোবাসি না তার আদেশ পালন করতে গিয়ে আমি এটা করছি সে মুশ্রিক কারণ তাহুদ শয়তানের আদেশ সে পালন করছে এখানে সে কুফুরি করল আল্লাহর সাথে দ্বিতীয় হল এই ছবিটা টানিয়ে সে মূলত মুশ্রিকদের সেই প্রতীক মূর্তির সাথে সে কম্প্রোমাইজ করলো আকুশ করল যে ইব্রাহিম যে বললেন ইন্না বুড়া উমিংকুম অমিম্মা তাহাবুদুন কাফার না বিকুম সে প্রতি কুফরি করল না বিদ্রোহ করল না বঞ্চ এটা কম্প্রোমাইজ করলো এই কারণে সে ইমান থেকে বিচ্ছুত হয়ে গেল সে মুশ্রিক সিরিয়ার চাহিদা করতে পারবে এখানে আমাদের দেশের জনতা মানে সাধারণ লোক আছে ইসলাম ঐক্য ইসলাম ঐক্য জোটে যারা আছে মোটামুটি মানে কবিমা দেশের বড় বড় আলিমরা আছে আগে মারা গেছে এদের মুক্তি আমিনি এদের এরা মারা যাওয়ার পরে হাজার হাজার লোক জানাতে অংশগ্রহণ করছে আসলে এই যে এদের ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করলে ভালো হবে এদের ব্যাপারটা হলো যে প্রথম আমিনের নামটাই যখন উল্লেখ করেছো তুমি সেখানে সে তাগুত সরকারের আইন প্রণেতা হয়েছিল জাতীয় সংসদের সদস্য হিসাবে কুফরি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে সে ওই পার্লামেন্টে গিয়ে শপথ করেছিল কুফুরি শপথ যেই শপথ করার পর কেউ আর মমিন তাকে সে কাফের হয়ে যায় ওই সংবিধানের যে ধারা আছে সত্র ধারার ক একের কোন উচ্ছেদে স্পষ্ট বলা যেটা আছে যে এই সংবিধানের সাথে আর যে কোনো আইন বা সংবিধান ও সামঞ্জস্যশীল হয় সম্পূর্ণ পরিত্যাজ্য গ্রহণ করা যাবে না তাহলে এই কথার মাধ্যমে দাঁড়িয়ে কোরআনকে সুন্নাকে অস্বীকার করল আর এর মাধ্যমে সে কাপের হয়ে গেল সাতের কো এক হ্যাঁ। তো এখানে এটা সরাসরি এটা কুফরি করল এবং যার প্রকাশ্যটা হলো কুফুরি যদি সে আমি না জানি সে থেকে তবা করেছে কি না আমার কাছে প্রকাশ্য হল সে কুফুরি করেছে পার্লামেন্টের মেম্বার হওয়া মানে একে একটা ফেরাউন হওয়া সে একটা ফেরাউন ছিল আমি জানি সে প্রকাশ্য ডিক্লড এবং প্রমাণিত ছিল এখন যদি সে তবা করে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবেন কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত জানতে পারবো না সে তবা করেছে আমি জানি শেষ মুহূর্ত পর্যন্ত সে তার কুফরি গণতন্ত্রের উপর অটল ছিল তাহলে সে কুফুরির উপর মৃত্যুবরণ করেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা সম্পূর্ণভাবে অন্যায় এটা করা যাবে না এটা যাই নয় সে যে কেউ হোক ছবির ব্যাপারে আমরা অনেকে দেখি যে আমাদের মধ্যে অনেকে দেখা যায় বিশেষ করে জেলখানা বা বিভিন্ন স্থানে তারা কি করে তাদের সন্তানের ছবি তাদের নিজেদের সাথে রাখেন এবং আমি যারা আমাদের সাথে কাছে তাদের সন্তানের ছেলে মেয়ের ছবি তাদের ভালোবাসার জন্য তাদের পরিবারের কাছ থেকে সন্তানের ছবিটা সাথে নিয়ে থাকে বা তার বা এইখানে নিয়ে থাকে এটা শরীরের দৃষ্টিতে করতে প্রথমত হলো যে ছবি উঠানো এই ছবি উঠানোটাই তো বৈধ নয় নিরুপায় হয়ে যখন তাগুত এই শয়তানগুলো বাধ্য করছে মানুষকে তার জীবন পরিচালনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সে নিরুপায় হয়ে গেছে এখানে সে হয়তো সেখানে উজোর আছে সেই উজোরের কারণে হয়তো আল্লাহর কাছে ক্ষমা পাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু বিনা উজোরে অহেতুক এই ধরনের ছবিগুলো নিয়ে রাখা এটা ছবি উঠানোই তো বৈধ না রাখা তো পরের কথা এই ছেলে মেয়েদের ছবি উঠাবে কেন ছবি উঠানো কোনো পার্থক্য তো নাই এটা ডকুমেন্ট ওই তো বললাম কোনো প্রয়োজনে যেগুলা ডকুমেন্ট দলিল দলিল মানে এই যে মনে করে একজন ব্যক্তি বক্তব্য রাখতেছে এই ব্যক্তিটা যে উনি হ্যাঁ হ্যাঁ তো এগুলো এগুলো হইলো যে মূলত হইলো ওইগুলো ডকুমেন্ট শত্রুগুলো হল ডকুমেন্ট যুদ্ধের ক্ষেত্রে একটা সিনারি যুদ্ধের ময়দানের একটা দৃশ্য এটা হলো একটা ডকুমেন্ট দলিল এই যুদ্ধের এই দলিলগুলো বা একজন ব্যক্তি সে দাওয়া দিচ্ছে তার এটা দলিলগুলো এই এই ভিডিওটা হলো একটা দলিল আমি মনে করেন যারা হ্যাঁ, হ্যাঁ অবশ্যই দূষণী আছে ওইটাই তো সমস্যা ওইটাই এক সময় শিরকে রূপান্তরিত হবে ওই যে তার প্রতি বিশেষ ভালোবাসা ওই ভালোবাসাটাই মানুষকে শেষ পর্যন্ত ওই শিরকের প্রতি নিয়ে যায় হ্যাঁ। অনির্বাণ হ্যাঁ এবং তারা কেন শুরু করছে শিক্ষা অনুদানটা বাংলাদেশের জন্মের পর থেকেই বাহাত্তর বাহাত্তর সন থেকে এটা তাদের কিটা হইল যে তাদের চেতনাটা উজ্জীবিত তারা সেই চেতনা ধারণ করছে এটা এটা তাদের একটা একটা গর্বের প্রতীক এটা আপনি বলছিলেন যে আমাদের দেশে যদি ইসলাম হয় তাহলে টিভি টেলিভিশন এগুলো বন্ধ করে দেওয়া হবে না এগুলো ইসলামিক প্রচারণ আচরণ হবে এখন যদি ইসলামিক প্রচারণ আচরণ হয় যেমন মনে করেন আপনি একটু বলবেন এটা প্রচারণ করা হয় আমি এখান থেকে কথা বলছি বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখছে কি আলোচনাটা প্রকাশ হয়েছে ছবি না এটা হলো ডকুমেন্ট একটা কথা বললাম না এটা হলো ডকুমেন্ট এটা একটা প্রমাণ দলিল যে এটার মাধ্যমে যে টেলিভিশন এই যন্ত্রটা এটার কোনো দোষ নাই দোষটা হইল অনুষ্ঠান যারা প্রযোজনা করে তাদের এখানে এই টেলিভিশনের এই যন্ত্রটা এখন ব্যবহৃত হইতে হচ্ছে ইসলামের বিপক্ষে আমরা যদি এটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে নেই মানুষের ঘরে ঘরে এখন এটা আছে অনুষ্ঠান প্রযোজনা করলাম আমরা শিক্ষার এখান থেকে মানুষ তাওহিদের জ্ঞান অর্জন করবে দিনে সকল এলিম অর্জন করবে হুকুম হাকাম গুলো এখান থেকেই তারা জানবে এটা পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো কাজ করবে ওটাতে তো সমস্যা না এটা তো ছবি না এটা তো ছবি না এটা তো ডাইরেক্ট হ্যাঁ। ডকুমেন্ট তো মনে হয় প্রশ্ন শেষ সুবাহ আল্লাহ বিহামদিকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা ইলাইক